জুবাইর ইবনু মুতইম রদিল্লাহ হতে বর্ণিত হুনাইন থেকে ফেরার পথে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে চলছিলেন তার সঙ্গে আরও অনেক সাহাবি ছিলেন এমন সময় কিছু গ্রাম্য ব্যক্তি এসে তাকে জড়িয়ে ধরল এবং তাদের কিছু দেওয়ার জন্য পিড়াপিড়ি শুরু করল এমনকি তারা তাকে একটি গাছের নিকট নিয়ে গেল এবং তার চাদর আটকে গেল নবী সাল্লাহ সাল্লাম সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন আমার চাদরটি ফিরিয়ে দাও আমার নিকট যদি এই সব কাঁটাদার গাছের পরিমাণ বকরি থাকত তাহলে এর সবই তোমাদের ভাগ করে দিতাম আর তোমরা আমাকে কৃপণ মিথ্যুক ও কাপুরুষ দেখতে পেতে না